حتى يطلع الفجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان বুজুর্গান মোহতারাম রজব মাস চলে গেছে সাবান এসে গেছে আজকে আট তারিখ সাবান সামনে লাইলাতুল বারাত তার পনেরো দিন পরে রমাজান এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এই খায়রা বরকত হাসিল করার জন্য আল্লাহ এই সাধারণ ক্ষমা হাসিল করার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে ব্যক্তি আগে ভাগে প্রস্তুতি নেয় হাতে চাষে আল্লাহ তাকে কামিয়াবি দান করেন আর যে ব্যক্তি অলস বসে থাকে প্রস্তুতি নেয় না প্রস্তুতি নেয় না সে নাকাল হয়ে অতিরিক্ত কার্য হয়ে মান খাওয়া পাকাতে লাগা অমান আদে লাগা একটা হাদিসটা আছে যা দিলে ভয় থাকে যে এখানে দুশ্মনের হামলা হইতে পারে সে এই রাত্রেই ওখান থেকে সরে পড়ে আর যে আগে ভাগে এবার প্রস্তুতি নেয় আল্লাহ থেকে নাজার আর যে সমস্ত কবরের কোনো তোয়াক্কা করে না বেফিকির পড়ে থাকে সেও খতম হয় তার বংশধরও খতম হয় সব খতম হয় একটা লম্বা হাদিস অনুযায়ী কাজেই ওই হাদিস অনুযায়ী লাইলাতুল বারাতের ফজিলাত আর ফজিলাত আমরা মমিন হিসেবে বিশ্বাস করি এবং আমরা পাইতে চাই যে এখন থেকে এই ব্যাপারে জানাজানি করতে হবে মাসায়েল জানতে হবে এই ব্যাপারে অনেকের কাছে সবে বরাতের পর্চা আছে পর্চা সবের কাছে থাকতে পারে এই পর্চা আপনারা সংগ্রহ করেন রমজান শরীফের ব্যাপারে পর্চা আছে কাগজ আছে এর ভিতরে জরুরি কথা লিখে দেওয়া হয়েছে এই মুহূর্তে এই দুটা পর্চা সংগ্রহ করে মস্তুকে দেওয়া দেখার জন্য এলেন না থাকলে আমল করা যায় না মানুষ মাহরুম হয়ে যায় আমাদের দেশে সবে বরাতের ব্যাপারে দুই শ্রেণীর লোক ভুলের মধ্যে আছে তারা নিজেরা নিজেদেরকে মাহরুম করছে এক শ্রেণী বলে শরিয়াতে লাইলাতুল বারাত বলতে কিছুই নেই এগুলো হুজুররা আবিষ্কার এই ভুল মন্তব্য করে নিজেরা মাহরুম হচ্ছে অন্য কেউ মাহরুম করছে এবং দেখা গেছে যেসব ভাইরা দাবি করেন যে আমরা আহুল হাজির তারাই এই কথাটা বেশি বলতে তারাই এই কথাটা বেশি বলতেছেন যে সরিয়াতে লাইলাতুল বারাত বলতে কিছু নেই লাইলাতুল মেরাজ সম্পর্কে আমি বলেছিলাম ওইটা পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে আর হবে না আর কে মেয়েরাজে যাবে ওই ব্যাপারে কোনো ইবাদত নেই হবে মেয়েরাজের ব্যাপারে রাত্রে রবল নামাজ পড়া দিনে রোজা রাখা বা ডেক বসানো সব না যায় এটা ঠিক আছে কিন্তু আপনি সবে বরাতকেও যদি কি করেন সবে মেয়েরাজের উপরে কেয়ার করেন লাইলাতুল বারাতকে লাইলাতুল মেয়েরাজের সমান মনে করেন তাহলে আপনি নিজেকে মাহরুম করে দিলেন বিশেষ করে আমি বললাম আহলুল হাদিস দাবিদার ভাইয়েরা তারাই এই সবে পরাজকে অস্বীকার অথচ এই ব্যাপারে অনেকগুলো সহি হাদিস রয়েছে সহি হাদিস রয়ে গেছে হাসান দরজার হাদিস রয়ে গেছে দু একটা জয়ীফ আছে কিন্তু সেই জয়ীফ আমল যোগ্য আমলযোগ্য আমলযোগ্য পরিভাষায় যেটাকে জয়ীফন চিত্তান বলে ওটা আমল যোগ্য না সবে বরাতের ব্যাপারে সহি আছে সহি এমনি হিব্বান এই কিতাবে সহি হাদিস হাসান হাদিস জয়ীফ আমল যোগ্য জয়ীফ হাদিস এই গেল হাদিস এবং এই ব্যাপারে আহলে হাদিসরা তাদেরকে ইমাম মানে তাদের আগে আগের যুগের এক ইমাম হল হ্যাঁ, মোবারকপুরি এই মোবারকপুরি আব্দুর রহমান মোবারকপুরি এই মোবারকপুরি তিনি তিরমিজি শরীফের কারণ লিখতেন একে তারা ইমাম মানে তিনি পর্যন্ত স্বীকার করতেন সবে বরাবর স্বীকার করা যায় না এই ব্যাপারে অনেক সহিহাদিস হয়ে গেছে মিসকাত পরিবেশিত একটা পৃষ্ঠা একটা পৃষ্ঠা দেবী আত্মস্থাহাদিস সব সবে বরাবর এরপরে আহলুল হাদিসের বর্তমান জামানার যিনি ইমাম নাসের উদ্দিন আলবানী আলবেনিয়া তার বাড়ি ছিল আলবেনিয়া থেকে আলবান এই লোক হল আলুল হাদিস দাবিদার ভাইদের বর্তমান যুগের ইমাম তিনিও তার কিতাবে লিখতে কমপক্ষে আটটা সই হাতি যাচ্ছে ধরে একটা থাকলে আমল করার জন্য যথেষ্ট এই নাসের হচ্ছেন আলবানি তিনি বলতে আটটা সই হাতি যাচ্ছে এরপরে যদি তারা এগুলো না পড়ে আর এটা নিয়ে বাড়াবাড়ি করে এটা তাদের ভুল হবে এবং চারটা মাধাব আছে চালু আল্লাহ জমিনে চারো মাধাবের ফকির কম চারো মাধাবের ইমাম কম সবে বরাতকে স্বীকার করেছে এই রাস্তার ইবাদতকে তারা সুন্নাত এবং মুস্তাহাব বলেছে এবং রোজাকেও তারা অনেক সবের কাজ বলেছে সবে বরাতে রোজাকে চারও মজাবের শুধু আনাবি মজাব আনাবি হানাফি সাফি মালিকি আম্বলি চারো মজাবের ইমাম কাগজ এটাকে স্বীকৃতি দিতে যে এই ব্যাপারে এতগুলো হাদিস এটাকে অস্বীকার করার কোন উপায় নেই যাতে এই যে একটা গ্রুপ অস্বীকার করতেছে এরা নিজেরা নিজেদেরকে মাহরুম করতে মাহরুম করতে আর একটা গ্রুপ আছে তারাও মাহরুম হচ্ছে তারা সবে বরাতকে মানে অস্বীকার করে কিন্তু সবে বরাতের ইবাদত হল উৎসাহাব ইবাদত নফল ইবাদত আর নফল ইবাদত আল্লাহ তালা একাকি করতে বলেছেন নফল ইবাদত করার তরিকা হলো একাকি নফল ইবাদত হল আল্লাহর সাথে পার্সোনাল সাক্ষাৎ পার্সোনাল সাক্ষাৎ যেমন ইশাকের নামাজ একা পড়তে আপনার দশজন মিলে ইশাকের নামাজ নামাজ করলেন সব কিছুই হবে না আমল নামায় গোলায় কবিরায় লেখা আওয়াবিনের নামাজ দশজনে মিলে জামাত করলেন হাজুদের নামাজ জামাত করলেন সালাত তসবির নামাজ জামাত করলেন সব এক বালুকোনা হবে বেদাতের গোনা হবে নাজায়তের গোনা হবে তো দ্বিতীয় গ্রুপ দ্বারা হবে বরাত মানে তারা এই নকল ইবাদতকে একসাথে করার কারণে তারা মারুম হয়েছে গেছে কোনো সব বা এই রাত্রে যারা মাইকে ছবি না পড়েছে মাইকে ছবি না পড়েছে গলত মিলাদ দিচ্ছে সহি মিলাদ না একটা সহি মিলাদ আছে নবী আলাহ আলাইসালামের শূন্যতের আলোচনা হবে সহি কুরুদ পড়া হবে প্রত্যেকে নিজে নিজে দোয়া হবে সহি মিলাদ কেউ এক গুরুত্ব বলবেন গলত মিলাদ কোনটা কোন সুন্দর আলোচনা নেই কবিতা আছে সুন্নতের আলোচনা পরিবর্তে কবিতা গায় বাংলা কবিতা সহি দুরুদ নেই গলত দুরুদ আছে আবার দূরত পড়তে পড়তে দাঁড়ায় দেয় বসে দূরত পড়ার সব বেশি ওরা হঠাৎ দাঁড়ায় দেয় আবার হঠাৎ বসে কেমনে বুঝলো যে তখন রসুল্লাহ এসেছিল দাঁড়াই গেছে আর কেমনে বুঝলো যে রসুল্লাহ চলে গেছে এখন বসতে হবে কিভাবে বোঝে তার মানুষ এই রাত্রে যারা সবিনা করতেছে গলত মেলাপ করতেছে এদের কোনো কম এই দ্বিতীয় আর একটা গ্রুপ তারা সবে বরাতকে স্বীকৃতি দিয়েও মাহরুম বলছে কাজেই আপনাদের কাছে আমার আবেদন থাকবে যে এটা এই যে সামনে বৃহস্পতিবার এই সপ্তাহ শেষ করে শেষে যে বৃহস্পতিবার আসবে ওই রাত্রে ইবাদত করতে হবে নফল নামাজ পড়েন যে কোনো সুরা দিয়ে সুরার কোন নির্ধারিত করার কথা হাজির কোরআনে নেই এই বক্তব্য মোমিনিন সিরাজুল সালিকিন আমালে নাজাদ তরিকুল ইসলাম এইসব কিতাবে যে বিভিন্ন সুরার নাম বলছে একটু পুরা ভিত্তিহীন পুরা ভিত্তিহীন মন করা যে কোনো সুরাতে আপনি পারেন রাবল নামাজ পড়েন কোরআন শরীফ তেলাওয়াত করেন জিকির করেন ইস্তেকফার করেন দুরুদ শরীফ পড়েন আর আল্লাহ কাছে আপনার কি কি জরুরত আছে চান কি জরুরত আছে আল্লাহ কাছে ইমান চান অস্থায়ী দুনিয়া চাই লাভ কি হ্যাঁ, হ্যাঁ, চাইতে পারে কিন্তু আল্লাহর কাছে চাইলে এত ছোটটা চাই লাভ কি বাচ্চার কাছে যায় একটা ঝাড়ু চাইলে বাচ্চার সাথে সাক্ষাৎ করা পারমিশন পাইছেন যে আপনি কিছু দিয়েছিলেন যার একটা জরুরি প্রয়োজনে আপনার সাথে সাক্ষাৎ করতে চাই বাচ্চা মঞ্জুর করে আপনাকে দায়ের জন্য কালকে দশটায় আছে কি ভাই আপনার প্রয়োজন আমার প্রয়োজনে আমাকে ছাড়ো বন্ধ করে বাচ্চা পর্যন্ত পড়তে পারলেন ভারত যাবেন কেন এখানে বিল্ডিং দেখে পাঁচ লাখ টাকা দেখে এই রাত্রে বড় বড় জিনিস দেখতে হবে আল্লাহ আমাকে ইমান এক কামেল ইমান এক কামেল দান করো তোমার সন্তুষ্টি দান করো তোমার জান্নাত দান করো তোমার তাহাজুদ করার তো তৌফিক দাও হালাল রিজিক দাও আরাম থেকে বাঁচার তো তৌফিক দাও ছেলে পেলেকে তোমার রাস্তায় চালাইতে পারি এই তো তৌফিক দাও তোমার রাস্তায় আমি দিনের দাওয়াতের কাছে বের হইতে পারি এর তৌফিক দাও এইগুলো চাইবে আবার শেষের দিক দেয় যদি সুস্থতা চান ব্যবসায় বরকত চান বিশেষ না আগে এইগুলো চান এই রাত্রে আপনি এই বাদত গুলো করবেন সব সব এরপর যখন নাকি ঘুমে ধরবে এগুলো বাড়িতে করবে এই বাদত গুলো বাড়িতে করবে নিজের বিবি বাচ্চা নিয়ে করবে বিবি বাচ্চা নিয়ে করবে যখন ঘুম প্রবল হয়ে যাবে ঘুমাই যাবে এটা আল্লাহর হাবিবের নির্দেশ ঘুমায় যাবে এই নিয়েতে যে কিছুক্ষণ ঘুমায় শেষ রাত্রে আবার উঠবো এই নিয়েতে ঘুমায় তো যা ইবাদত করলেন ওটো ইবাদত আর রসুলের আদর্শ পালন করে ঘুমাই গেলেন ওটা আপনি ইবাদতে আসেন ওটো ইবাদতে আসেন আবার উঠতে পারলে আবার করবেন কিন্তু ঘুমের চাহিদা নিয়ে বাজার করা সরিয়াতে নিষেধ কারণ এটা অনেক সময় মেয়ে খেয়ালিতে মুখ দিয়ে বদমা চলে আসে খেয়াল নেই তো ঘুমের কারণে ব্রেন কাজ করতেছে না বলবে আল্লাহ আমাকে ইমান দাও কিন্তু আল্লাহ আমাকে মৌত দাও ওই রাত্রে দোয়া কবল হয়ে যায় তারা মৌতের পয়সা পয়সা হয়ে যায় এই জন্য ঘুম চোখের এই বাদত তারা আল্লাহ ভাবে নিশ্চিত করে এই হল রাস্তারের করণে রাস্তারের করণীয় দিনের করণীয় কি একটা রোজা রাখতে পারেন সেটা পড়বে শুক্রবার তবে এটার পক্ষে একটা দলিল আছে একটা রোজা যদি রাখেন সেই দলিলটা কিন্তু অতটা মজবুত না একটা রোজা রাখলে রাখেন না যাই হবে না হাদিস যাতে অতটা মজবুত নয় আর যদি আল্লাহ কাউকে তিনটা রোজা রাখার তফিক দান করেন তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো তাহলে আপনাকে রাখতে হবে বোধ বৃহস্পতি তাহলে বহু মজবুত দলিল বুখারি ধরবে হাদিস আপনার পক্ষে একটা রাখা যাবে দলিল অতটা মজবুত না আর তিনটা রাখতে পারলে মুখারেশ্বরের হাতে আপনার দলিল এই রোজা রাখতে রাস্তার ইবাদত দ্বারা রমজানের তারাবিকে নবায়ন করা উদ্দেশ্য আর দিনের রোজা দ্বারা রমজানের রোজাকে তাজা করা এইটুক করণীয় এইটুক করণীয় এবং ওই রাত্রে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘটনা করেন সাধারণ ক্ষমা কিন্তু কিছু লোক বাদ আছে যিনি সিরিকের মধ্যে লিপ্ত আছে মাজার পূজারী মাজার পূজারী বিভিন্ন মাজারে মাজারে যায় এই সেরেকের মধ্যে দেখবেন হাতের মধ্যে বাইশ অনেকে দেখুন হাতের মধ্যে আলাদা একদম সেরে তাকে বলা হয়েছে এটা রাখবা একদম দরিয়ার মতো আসতে থাকে তারা আসছে কিনা জানি না আমি কিন্তু না যায় বাজারের সরঞ্জন কিন্তু হাতে বাঁধা সেরেক যারা করবে তারা এই রাস্তায় ক্ষমা পাবে না বাচ্চাকে যারা কষ্ট দিচ্ছে তারা সাধারণ সবার মধ্যে পড়বে না মদ পানে অভ্যস্ত সে এর মধ্যে পড়বে না টাকনুন নিচে যারা কাপড় পরে অনেক লোক বাইরে দাঁড়ায় যারা দাঁড়ায় রয়েছেন তারা এই বাম পাশে চলে আসেন যারা বাইরে দাঁড়ায় আছেন তারা বাম পাশে অনেক জায়গা আছে এই জায়গায় যাই বসেন গেটে যারা আছেন একটু মেহরবানি করে বলে তো যারা মতপানকারী তারাও ক্ষমা পাবে না যারা টাকনোর নিচে পুরুষ হয়ে টাকনোর নিচে লেবাস করে তারাও ক্ষমা পাবেন যারা অন্য ভাইয়ের সাথে শত্রুতা রাখে হিংসা রাখে ওরা কেমনে ডাউন দেওয়া যায় সেও ক্ষমা পাবে যারা নাচ গান দেখে নাচ গান দেখে তারাও এই রাত্রে ক্ষমা পাবে না যারা জুলুমের ট্যাক্স আদায় করে জুলুমের ট্যাক্স তারা এই রাত্রে ক্ষমা পাবে না সারা দুনিয়ার মুসলমান ক্ষমা পাবে এরা পাবে তবে তারা যদি ওই রাত্রে খালি দিলে তোমা করে জানলা কালকের থেকে আর করবো কালকের থেকে আর এই অন্যায় আমি করব না তখন ওই গুণাগাররাও কি হয়ে যাবে সাধারণ সভার মধ্যে দাখিল হয়ে যাবে তারা সাধারণ সভা পেয়ে যাবে এক হাতিদের মধ্যে আসছে আরব দেশের মধ্যে একটা গোত্র ছিল এটা হলো বনু কাল বনু কাল সবচেয়ে এরা বেশি বকরি পালত এটা হাজার হাজার বকরি ছাগল ছিল আল্লাহর হাবিব বললেন এই রাত্রে আল্লাহ তালা যে বনকাল পত্র যে হাজার হাজার বকরি পালে এদের গায়ে যে লক্ষ লক্ষ পশব আছে এই পরিমাণ লোকদেরকে আল্লাহ তালা ক্ষমা ঘোষণা করে ক্ষমা ঘোষণা করেন এই রাত্রে রাত কিন্তু আগে আসবে দিন পরের দিন আসবে পরে তার পরে আসবে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখবে এখন আছেন এই সবে বরাতের বর্জনীয় বিষয় কি যেগুলো করা যাবে না কারণ আল্লাহ তালা আসলে ময়দানে দাঁড়িপাল্লা কায়েম সে সেনা আমল নামা ওজন করবে ওজন হলে সব পাওয়া যাবে ওজন না হলে নিক্ষেপ করা হবে পিতা খালি পিতা উঠাইলেন ওজন আসবে খালি কি কে কিনবে বুঝলেন আল্লাহ তালা আমল উঠাবে যদি ওর ভিতরে এখলাস ও সুন্নত এই দুটো জিনিস না থাকে এখলাস মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য আর সুন্নত মানে নবীর তরিকা নবীর তরিকা থাকতে হবে আর আপনার দিলের মধ্যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য মানুষ আপনাকে বুজুর্গ মনে করবে বহুত বড় বুজুর্গ এই নিয়ে করলে হবে যখন ক্লাস থাকবে আল্লাহকে রাজি করা আর আমল মধ্যে রসুলের তরিকা থাকবে ওই আমল যদি অল্প হয় সাংঘাতিক ওজনদার হবে খুব ওজন হবে আর যদি এই দুই জিনিস না থাকে তা আপনি পাহাড়ের মতো আমল নিয়ে যাবেন আল্লাহ তখন দাড়ি পাল্লা তুলবে এক বালুকোনা ওয়েট আসবে না এক বালুকোনা সমান ওয়েট আসবে না তখন আপনারা আমলকে নিক্ষেপ করে দেবে কাজেই এই রাত্রে যারা মাইকে না পড়াইবেন কোনো ওয়েট আসবে এর মধ্যে দশটা কোনায় কবিরা আছে মাইকে না পড়ার ভিতরে দশটা কোনায় কবিরা আছে দশ নম্বর যারা গলত মিলাদ পড়াইবেন কোনো ওয়েট আসবে না এই ধরনের মেলাদ সরিয়াতে নেই যারা হালাত তসবির দামাত করে পড়বেন বা তাহার চোখ জামাত করে পড়লেন তার আবার পড়লেন বহু আমল কিন্তু আমল নামা উঠাইলে কোন ওজন আছে সারা রাত জাগলেন কিন্তু ওয়েট আসলো না কিচ্ছু কিচ্ছু আসলো এই রাত্রে যারা পটকা ফুটাইবে এটা অপচয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা মানুষের ইবাদতের বিঘ্ন সৃষ্টি করা নিজের বাচ্চাকে গুনাহের ট্রেনিং দেওয়া নিজের বাচ্চাকে গুনাহের ট্রেনিং দেওয়া এই আসল তাদের মধ্যে চার পাঁচ রকম গুনায় কবিরা অনেকের ঘরের মধ্যে পড়ে আগুন লেগে গেছে অনেকের জামার মধ্যে পড়ে জামা পুড়ে গেছে আমার একটা জামা পুড়ে গেছে আমি রাস্তাতে রাস্তা ছিলাম বুঝতে দেখে পড়তে আমার কান্দে আমি তো দৌড় দিব আমি তো মিথ্যা কথা তো দৌড় দিব কেন এর মতো কষ্টা ফুটার মধ্যে চার পাঁচ রকম গোনায় কবিরা আছে বাচ্চাদেরকে দিবেন না বরং আমি হ্যাঁ, আমার কিশোর ভাইদেরকে বলবো তোমরা একটা কমিটি বানাও মানে তোমাদের কেউ যাতে পটকা না ফুটায় তোমরা চেক করো এখানে বারো চোদ্দ বছরের ফোলাফান আছে না হ্যাঁ আমার ওই ভাইদেরকে বলতে যাবে তোমরা একটা কমিটি বানাও ওরাই তো ফোটাইবে হ্যাঁ দাড়ি পাকা লোকেরা তার পক্কা ফোটাইবে হ্যাঁ তার তো মস্তি থাকবে ইবাদতে থাকবে তোমরা কমিটি বানায় পাহারা দাও কেউ পক্কা ফোটাইতে পারবে তোমাদের কমিটি রেখে তোমরা এই মহল্লার হিলবুল ফুজুল হিলফুল সুযোগ অন্যায় প্রতিরোধ কমিটি না চাই পটকা ফোটানো আপসবাদী ফোটানো এদের থেকে পাঁচটা রকম গোলায় করবে অনেকে এই রাত্রে মসজিদ বিভিন্ন অফিস আলোকসজ্জা করে করে কিনা আমাদের দেশে এটা অগ্নি পূজকদের কাজ আলোক সজ্জা করার কিতাবে লিখছে পারস্যের অগ্নি পূজকরা এই কাজটা করে তাদের মূর্তির ঘরকে মন্দিরকে এইভাবে ছোট ছোট বাতিল লাগে আলোক সজ্জা করে ওইখান থেকে কিন্তু মূর্খ মুসলমান ওটা আমদানি করে পরে তারা বলতে যে অগ্নি পূজকরা তাদের মন্দির আলোক সজ্জা করতে পারে তাহলে আমরা আমাদের মসজিদ পাবো না কেন হ্যাঁ কি দলিল অগ্নি পুজো না পারে আমরা পারবো না কেন এটা কোনো দলিল হলো অগ্নি পুজোদের কোনো কোরআন কিতাব আছে মন করা তোমার তো কোরআন কিতাব আছে তুমি তো একজনে একটা দেখে ওটা পালন করতে পারো না এটা আমাদের এক গ্রুপ বারোই রবিউল লওয়ার মিছিল বের করে এটা করতে পারে এরা হিন্দু এবং খ্রিস্টানদের থেকে নিচ্ছে হিন্দুরা জন্ম অষ্টমী পালন করে জন্ম ওদের এক দেবতা জন্ম দিচ্ছিল ওদের সিটিল বের করে আবার খ্রিস্টানরা ঈসা আলাহিসাল্লামের জন্ম দিবস পালন করে ওই দুটা দেখে হিন্দু এবং খ্রিস্টান কিছু মুসলমানরা বলল খ্রিস্টানরা যে জন্ম দিবস পালন করতে পারে আর হিন্দুরা যে পারে আমরা পারবো না কেন আরে বাবা তোমাদের কি হিন্দু আর খ্রিস্টানদের ভালো করতে বলা হয়েছে তোমাদেরকে কোরআন হাদিস ফলো করতে বলা হয়েছে কোরআন হাদিসে তো আমাদের রসুলের জন্ম দিবস পালন করার কোনো কথা নেই রসুল্লাহ নবর পাওয়ার পরে তেইশ বছর বেঁচে ছিলেন তেইশ বছর মধ্যে তিনি জন্ম দিবস পালন করেন নাই ওনার মৃত্যুর পরে সাহাবাই গেলাম একশো বছর বেঁচে ছিলেন একশো বছর সর্বশেষ ভাবে মারা গেছে আমের এমনি আবদ্ধ তুফাইল আমের এমনি আবদ্ধ তুফাইল একশত এগারো হিন্দিতে মারা গেছে এই একশো বছরের মধ্যে কোন একজন সাহাবি আল্লাহ রসুলের জন্মদিবস পালন করেন নাই আপনি কি তাদের থেকে বেশি আশা করে চলে গেছেন কোন মানুষ যদি সাদা গ্রাম থেকে বেশি আশেক রসুল হয়ে যাবে হয় তার আশেক রসুল গ্রহণযোগ্য হবে সে আশেক রসুল না ফাঁসেকে রসুল না আশেক ভণ্ড ভণ্ড কোন মানুষ সাদা গ্রাম থেকে আশেক রসুল হইতে পারবে না তারা কোথায় কোথায় রসুলের জন্য দান দিয়ে দিতে আপনি পাবেন দান দিতে আজকে তো রসুল অবমাননা করা হয় আর আপনাকে ডাক দেওয়া হয় চলেন মোকাবেলা করতে হবে একদম তো বেরোবেন না আপনি সাহায্য থাকতো আগের কত করেছে আমার রসুল কিন্তু ব্যঙ্গ করছে এর আগে কত করছে তারপর আমার ফাঁসি হবে না কি হবে পরে কথা এটা পরে কথা এর আগে শেষ করবো এইগুলো সাহাবাই আর আপনাদের তো বেঞ্চে পিঠাও বের করা যাবে আবার দাবি করতেছি আমরা আর থেকে রসু দিই সব ভণ্ডা সব ভণ্ডামি এগুলো তাদের খবরদার অগ্নি পুজোদের কাজ কঠিন হারাম কঠিন হারাম কোন মসজিদ কোন অফিস আদালত কারো বাড়ি এমনকি বিবাহ বাড়ি পর্যন্ত আরো সজ্জা করা না যায় যেমন অগ্নি পুজোদের সাথে সামঞ্জস্য হয় বলে হারাম আল্লাহ রসুল বলে গেছে ইহুদি খ্রিস্টান অগ্নিপূজক হিন্দু এদের অনুসরণ করবে না এদের অনুসরণ কোন কাফের অনুসরণ করবে না বিয়ে বাড়িতে আলাপ চর্চা করা হারাম আর আপনি আল্লাহর ঘরে যে হারামটা লয়ে আসবেন আল্লাহর ঘরের মধ্যে হারাম নিয়ে আসবেন না অজুবিল্লা আলাপ চর্চা করা যাবে হারাম সাংঘাতিক হারাম তারপরে অনেকে কি করে সবে পড়াতে হালুয়া রুটি বানায় হালুয়া রুটি নিজে খায় মানুষকে বেলায় আর কোনো দলিল তো নেই হালুয়া রুটি বানাইতে হবে দলিল কি তারা একটা দলিল আবিষ্কার করে নিজেরা কি এই দিনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হ্যাঁ, দান শহীদ হয়ে গেছিল তখন উনি শক্ত খাবার খেতে পারেন নাই তো ওনার জন্য হালুয়া তৈরি করা হয়েছিল এই জন্য সবে বলাতে হালুয়া তৈরি করা এটা বহু বড় সব একটা বলে নাও তুমিল্লাহ রসুলের দামদার শহীদ দিয়েছিল উহুদের যুদ্ধ আর উহুদের যুদ্ধ হয়েছিল রমজানের পরের মাসে উহুদের যুদ্ধ হয়েছিল কবে সাওয়াল মাসে আর এটা হলো সাবান ওটা রমজানের পরে এটা রমজানের আগে এই মাসে ওনার দামদার শহীদ হয়েছিল কখন তুমি রুটি খাইতে পারলেন না আলুয়া পাকানো হলো দেখেন শয়তানে এক একটা বেদাত করার জন্য কি দলিল তৈরি করে দিচ্ছে এই দলিল কিন্তু শয়তানে তৈরি করে মানুষের মধ্যে সাপ্লাই করছে তৈরি করছে শয়তান সাপ্লাই করছে কোথায় মানুষের মধ্যে আমি পাইবার আপনাদেরকে বলছি কোরআনের আয়াত ইন্না সায়াতিনা লাইউহুনা ইলা আউলিয়াইহিম আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয় শয়তান তার বন্ধুদের কাছে ওই পাঠায় শয়তান তার বন্ধুদের কাছে ওই পাঠায় এই যে হালুয়া খাওয়ার দলিল বের করলো এই দলিল তো শয়তান তৈরি করছে ওরা মুসলমানদের দিলের মধ্যে ওই পাঠাইছে ওইটা মুসলমান নামা লিখা দিচ্ছে যা হাদিস আছে এই যে দোষগুলো দান্দান শহীদ হয়ে গেছিল এই অথচ কোনো দলিল নেই বানোয়ার কথা ধোয়া কথা কখনো হালুয়া রুটি করবেন একটা কেউ যদি বানাই খাইলো শরিয়ত মনে করবেন যে শরিয়তের কোনো সুন্নত মুস্তাহ না যে খাইলো এটা ভিন্ন জিনিস যা একটা আপনি টাকায় খান এটা কেউ মানা করে না আপনার কিন্তু সবে পরাটাটা করণীয় এই কথা মনে করে যদি আপনি করেন গুণা হবে বর্জনীয় কাজ বর্জন করা জরুরি এই জিনিসগুলো হলো বর্জন করতে হবে এই জিনিসগুলো কি করতে হবে এই বর্ষা ফোটানো হ্যাঁ আলম সজ্জা করা আলোয়া রুটি করা হ্যাঁ কবরস্থানে ভিড় করা কবরস্থানে খুব ভিড় লাগে আল্লাহ রসুল জীবনে একবার গেছিলেন তোর বাড়াতে কবরস্থানে কেউ জীবনে একবার দেখছিল এটা তো ফ্যাশন বানায় না হয় নারী পুরুষ মিলে এই রাত্রে কবর জিয়ারত করতে যায় তো শরীয়তের মধ্যে বাড়াবাড়ি করে কোন মহিলাদের কবরস্থানে যাওয়া যায় নেই মহিলাদের কবরস্থানে যাওয়া লাল কাজ অভিশাপের কাজ করবেন না মাইকে কবিতা পড়াবেন না গলত মিলাম পড়াবেন না জামাত করে হ্যাঁ এই সমস্ত খালাতুল তসবি সাহায্য জামাত করবেন না ঠিক আমি যেভাবে বললাম একাকি ইবাদত করবেন ঘুম আসলে ঘুমায় যাবে দিনের রোজা রাখবেন নফল রোজা ঠিক এইভাবে করেন আল্লাহ তালা আপনাকে আমাকে অনেক খায়ের বাসন দান করবেন এবং এর অশিলায় আল্লাহ আমাদেরকে রমজান শরীফ সঠিকভাবে পালন করার তৌফিক দান করবেন এখন আমাদের সেক্রেটারি স্যার সর্বশেষ হিসাবটা আপনাদেরকে শোনায় দিচ্ছেন এরপর আমরা সুন্দর করে দিচ্ছি